কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না মদিনা মন চাই উড়ে যাই সোনার মাদিনা মন চাই উড়ে যাই সোনার মাদিনা কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না মদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা হে প্রিয় নবী নূরের আলো নিয়ে তুমি এলে ধরাতে ধন্যবে ধরা তোমার পরশ পেয়ে হলো সুখের প্রভাতে হে প্রিয় নবী নূরের আলো নিয়ে তুমি এলে ধরাতে ধন্যবে ধরা তোমার পরশ পেয়ে হলো সুখের প্রভাতে সৃষ্টি যত তোমার প্রেমে হলো দিওয়ানা সৃষ্টি যত তোমার প্রেমে হলো দেওয়ানা মদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না মদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা হে প্রিয় নবী থাকতো যদি পাখির মতো দুটি ডানামো উড়ে গিয়ে হায় চুমে চরণ ধন্য হতাম মদিনার গায় হে প্রিয় নবী থাকতো যদি পাখির মতো দুটি ডানা মোর উড়ে গিয়ে হায় চুমে চরণ ধন্য হতাম মদিনার গায় ওই মদিনা যেতে আমার মনটা মানে না তোমার প্রেমে সিক্ত হয়ে হলাম দিওয়ানা মদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না মদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা হে প্রিয় নবী তোমার নাম যত জপি মধুর লাগে তোমার প্রেমেতে মিষ্টি মধুর সুর ধরিয়া কোকিল ডাকে হে প্রিয় নবী তোমার নাম যত জপি মধুর লাগে তোমার প্রেমেতে মিষ্টি মধুর সুর ধরিয়া কোকিল ডাকে লাখো কোটি দুরুদ সালাম দিলাম নজরানা লাখো কোটি দুরুদ সালাম দিলাম নজরানা মদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না কেমনে তোমায় ভুলবো আমি ভুলতে পারি না মদিনা মন চাই উড়ে যাই সোনার মাদিনা মন চাই উড়ে যাই সোনার মাদিনা মন চাই উড়ে যাই সোনার মাদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা মন চায় উড়ে যাই সোনার মাদিনা